আয়সা রাজিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নব্বী সাল্লাহ আলাইসাল্লাম লেজ কাটা সাপকে হত্যা করার নির্দেশ দিয়েছেন আর বলেছেন এ ধরনের সাপ দৃষ্টিশক্তি বিনষ্ট করে এবং গর্ভপাত ঘটায়